হ্যাঁ। ইবা হন করিম সুলতান না তো চেয়ারা চেয়ারা আইন করে ফুয়ে কে গে বিয়ে করি জোড়া দুদিন নয় নতুন বিয়ে করলি দে হন বিয়ের গলি দে হতাল্লা হন ভাত হানি ফেলা দিনি আকু না না বউ সালা বড় দালা ওই বউ আসলেন দুগ্গ বাবা অঞ্চল মাই পানি আর বাপে বিয়ে লাগজ্জিতে ডর মানুষের তো না একবারে যৌতুক লই গাঠটি টিয়ে ঘর ফুরুই আনি এখন তাক বউর হতো মতো চলা পরে বউ জ্বললে হইলে হাত নুনে পরে আয় কিছু হইলি বউ আরে একবারে মানে জানালো দূর হইতে চাই বউ হয় দে ও তার বড় তার জামাই কিনি দিয়ে দিল না দুই লাখ টাকা খরচ ঘুরি আয় আবার জামার কথা মতো কেন ছিলাম আর কথা মতো জামাই তুমি জলম ঘুরিব কিনলেই সমস্ত জিনিস বেগিন বিয়ের আঞ্জাম সরঞ্জাম পত্র বেগিন আর বর দিয়ে নইলে তোমার বর মেজি কিছু ন দে আর বড় জিন দিয়ে এগিন দিয়ে দেয় আর বিয়ে দিয়ে তাহলে অবশ্যই আর কথা মতো চলম দে এড়ে দ্বিতীয় অনেকে আর কথা উনটাম নয় অনেকে আর নাক গলানি চলছে নয় আর কথা মতো চলম ভরিব খন বেডির ভুয়ায় আর কি হইতো অবাজি বউ আর গাঁতা ব্যবহার করে আর একখানা তো একখানা দেরি এলে তো হানদুরি তুই তোর বাপি নহন্য পারে না ও বা ও বদা করিমের বাপ ও করিমের বাপি কে কি ফুয়ার অবস্থা কিছ ইন খেয়াল না করো না তুমি হ্যাঁ ফুয়া সেয়ারা ফুয়ে ওই সগুর তো সগ গুললো না করবো তো হান গুললো ই না কেন তুমি ফুয়ার খেয়াল না করবে না অফুত অফুত কি দে হ্যাঁ ওরে মা বাবা ইবেকিব আর তুরা আনি দিয় যৌতুক লইরি আরে বৌর গোলাম বানায় যৌতুক লইরে আরে বৌর গোলাম বানায় ওরে মা বাপ বউ আরে তোরা আনি দিয় যৌতুক রে আরে বোবর গোলাম বানায় যৌতুক লইরে আরে বোবর গোলাম বানায় ইবেতন গরে যতন গরর হনমাল বৌর হতায় হান ফোরাই কেঁচামরি সতুন জাল ইবেতন গরে যতন গরর হনমাল বৌর হতাই হান ফোরাই কেঁচা মরিচত তুন জাল পুষাই পুষাই বিয়া গড়াই দি পুষাই পুষাই বিয়া গড়াই দি তোরার মনোর আশা পুরায়স হাইরি তোরার মনোর আশা পুরায়স আর মতো ফোয়ারে বৌর গোলাম বানায়স যৌতুক লইরে আরে বৌর গোলাম বানায়স নামাজ দোয়া নত পরে শুধু হিন্দি গান গায় কিছু হইলে বউয়ে কেনে জাড়ালই দূরাই নমাজ দোয়া নত পরে শুধু হিন্দি গান গাই কিছু হইলে বউয়ে কেনে জাড়ালই দূরাই ফুল ফানি স্যার বিসিআর টিভি ফুল পানি স্যার বিসিআর টিভি লয়ে তোরা গর পুরায়স হাইরে লয়ে তোরা গর পুরায়স আর মত ফোয়ারে বৌর গোলাম বানায়স আর মত ফোয়ারে বৌর গোলাম বানায় ওরে মা বাপ ইবে কি বউ আরে তোরা আনি দিও সাইরে আরে তোরা আনি দিও যৌতুক রে আরে বৌর গোলাম বানায় যৌতুক লইরে আরে বৌর গোলাম বানায় মগরিবত বাতুন হাইরে পাড়ি বিষাই গুম যায় গুমতু নুড়িতে এই বউয়ে ফজর দশটা বাজায় মগরিবত বাতুন হাইরে পাড়ি বিষাই গুম যায় গুমতু নুড়িতে মরার বউ ফজর দশটা বাজায় অহমাই সুজি ফেরুতি উগম অহমাই সুজি ফেরুতি উগম কিয়লাই গরত গলায় হাইরি কিয়লাই গরত গলায় আর মত ফোয়ারে বৌর গোলাম বানায় আর মতো ফুয়ারে ভোবর গোলাম বানায় ওরে মা বাপ ইবা কি বউ আরে তোরা আনি দিও সাইরি আরে তোরা আনি দিয়স আর মতো ফুয়ারে বউর গোলাম বানায়স আর মত ফোয়ারে বৌর গোলাম বানায়